সত্যজিৎ রায়ের লেখা রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আর আজ সানডে সাসপেন্সে অঙ্ক স্যার গোলাপি বাবু আর টিপু গল্পটি প্রথম প্রকাশিত হয় শারদিয়া সন্দেশে তেরোশো উননব্বই বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে প্রধান চরিত্রে টিপু টিপুর বাবা টিপুর মা অঙ্ক স্যার নরহরিবাবু গোলাপি বাবু এবং পেগাসাস গল্প পাঠে দ্বীপ শুরু হচ্ছে অঙ্ক স্যার গোলাপি বাবু আর টিপু টিপু ভূগোলের বইটা বন্ধ করে ঘড়ির দিকে দেখল সাতচল্লিশ মিনিট পড়া হয়ে গেছে এক টানা এখন তিনটে বেজে ১৩ মিনিট এবার যদিও একটু ঘুরে আসে তাহলে ক্ষতি কী ঠিক এমনই সময় তো সেদিন লোকটা এসেছিল সে তো বলেছিল টিপুর দুঃখের কারণ হলে তবে আবার আসবে তাহলে কারণ তো হয়েছে বেশ ভালো রকমই হয়েছে যাবে নাকি একবার বাইরে না মা বারান্দায় বেরিয়েছেন কিসের জন্য জানি হুশ করে একটা কাক তাড়ালেন এক্ষুনি তারপর ক্যাঁচ শব্দটায় মনে হল বেতের চেয়ারটায় বসলেন বোধ হয় রোদ পোয়াচ্ছেন আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে লোকটার কথা মনে পড়ছে টিপুর এমন লোক টিপু কোনো দিন দেখেনি ভীষণ বেটে গোঁপদাড়ি নেই কিন্তু বাচ্চা নয় বাচ্চাদের এমন গম্ভীর গলা হয় না তাহলে লোকটা বুড়ো কি সেটাও টিপু বুঝতে পারেনি চামড়া কুঁচকোয়নি কোথাও গায়ের রং চন্দনের সঙ্গে গোলাপি মেশালে যেমন হয় তেমনি টিপু মনে মনে ওকে গোলাপি বাবু বলেই ডাকে লোকটার আসল নাম টিপু জানে না জানতে চেয়েছিল কিন্তু লোকটা বলল কি হবে জেনে আমার নাম উচ্চারণ করতে তোমার জীব জড়িয়ে যাবে টিপু বেশ রেগে গিয়েছিল কেন জড়িয়ে যাবে আমি প্রত্যুৎপন্ন মতিত্ব বলতে পারি কিংকর্তব্য বিমুড়ো বলতে পারি এমনকি ফ্লক্সিনসি নেহিলি ফিলিফিকেশনও বলতে পারি আর তোমার নাম বলতে পারবো না তাতে লোকটা বলল একটা জিভে আমার নাম উচ্চারণ হবে না তোমার বুঝি একটার বেশি জীব আছে জিজ্ঞেস করেছিল টিপু বাংলা বলতে একটার বেশি দরকার হয় না বাড়ির পিছনে যে ন্যাড়া শিরিশ গাছটা আছে তারই নিচে দাঁড়িয়েছিল লোকটা এদিকটা বড় একটা কেউ আসে না শিরিষ গাছটার পিছনে খোলা মাঠ তারও পেছনে ধান ক্ষেত আর তারও অনেক অনেক পেছনে পাহাড়ের সারি কদিন আগেই টিপু এদিকটায় এসে একটা ঝোপের ধারে একটা বেঁজিকে ঘোরাফেরা করতে দেখেছিল আজ হাতে কিছু পাউরুটির টুকরো নিয়ে এসেছিল ঝোপটার ধারে ছড়িয়ে দেওয়ার জন্য যদি তার লোভে বেঁজিটা আবার দেখা দেয় এমন সময় হঠাৎ চোখ পড়ল গাছতলায় দাঁড়ানো লোকটার দিকে চোখাচুকি হতেই লোকটা ফিক করে হেসে বলল হ্যালো সাহেব নাকি সাহেব হলে কথা বলে বেশি দূর এগোনো যাবে না তাই টিপু কিছুক্ষণ কিছু না বলে লোকটার দিকে তাকিয়েছিল এবার লোকটাই ওর দিকে এগিয়ে এসে বলল তোমার কোনো দুঃখ আছে দুঃখ দুঃখ টিপু তো অবাক এমন প্রশ্ন তাকে কেউ কোনোদিন করেনি সে বলল কই না তো দুঃখ তো নেই ঠিক বলছো বারে ঠিক বলবো না কেন তোমার তো দুঃখ থাকার কথা হিসেব করে তো তাই বেরোলো কিরকম দুঃখ ভেবেছিলাম বেঞ্জিটাকে দেখতে পাবো কিন্তু পাচ্ছি না সেরকম দুঃখ যে দুঃখে কানের পেছনটা নীল হয়ে যায় হাতের তেলও শুকিয়ে যায় সেরকম দুঃখ মানে ভীষণ দুঃখ না সেরকম দুঃখ নেই লোকটা এবার নিজে দুঃখ দুঃখ ভাব করে মাথা নেড়ে বলল না তাহলে এখনো মুক্তি নেই মুক্তি মুক্তি ফ্রিডম আহ ফ্রিডম মানে মুক্তি সেটা আমি জানি বলল টিপু আমার দুঃখ হলে বুঝি তোমার মুক্তি হবে লোকটা টিপুর দিকে এক দৃষ্টে চেয়ে বলল তোমার বয়স সাড়ে দশ হ্যাঁ বলল টিপু তার নাম শ্রীমান তর্পণ চৌধুরী হ্যাঁ তাহলে কোনো ভুল নেই লোকটা যে ওর বিষয়ে এত খবর পেল থেকে সেটা টিপু বুঝতে পারল না টিপু বলল শুধু আমার দুঃখ হলেই তোমার মুক্তি আর কারোর দুঃখে নয় দুঃখে মুক্তি নয় দুঃখ দূর করলে তবে মুক্তি কিন্তু দুঃখ তো অনেকের আছে আমাদের বাড়িতে নিকুঞ্জ ভিখিরি এসে একতারা বাজিয়ে গান করে সে বলে তার তিন কুলে কেউ নেই তার তো খুব দুঃখ তাতে হবে না লোকটা মাথা নেড়ে বলল তর্পণ চৌধুরী বয়স সাড়ে দশ এখানে তুমি ছাড়া আর কেউ আছে বোধ হয় না তবে তোমাকেই চাই এবার টিপু একটা কথা জিজ্ঞেস না করে পারল না তুমি কিসের থেকে মুক্তির কথা বলছো তুমি তো দিব্যি চলে ফিরে বেড়াচ্ছ এটা আমার দেশ নয় এখানে তো আমায় নির্বাসন দেওয়া হয়েছে কেন অত জানার কি দরকার তোমার বারে একজন লোকের সঙ্গে আলাপ হলো তার বিষয়ে জানতে ইচ্ছে করবে না তুমি কোথায় থাকো কি করো কি নাম তোমার আর কে কে চেনে তোমাকে সব জানতে ইচ্ছে করছে আমার অত জানলে জিঞ্জিরিয়া হবে লোকটা আসলে জিঞ্জিরিয়া বলেনি বলেছিল একটা ভীষণ কঠিন কথা যেটা টিপু চেষ্টা করলেও উচ্চারণ করতে পারবে না তবে খুব সহজ করে বললে সেটা জিঞ্জিরিয়াই হয় না জানি কি ব্যারামের কথা বলছে তাই টিপু আর ঘাঁটালো না কার কথা মনে হচ্ছে লোকটাকে দেখে রামখেল তিলক সিং নাকি ঘ্যাঘাসুরের সেই এক হাত লম্বা লোকটা যার সঙ্গে মানিকের দেখা হয়েছিল নাকি স্নো হোয়াইটের সেই সাতটা বামুনের একটা বামুন টিপুর রূপকথার পোকা তার দাদু প্রতিবারই পুজোয় কলকাতা থেকে আসার সময় তার জন্য তিন চারখানা করে রূপকথার বই এনে দেন টিপুর মনটা সেসব পড়ে তেপান্তরের মাঠ পেরিয়ে সাত সমুদ্র তেন নদী ছত্রিশ পাহাড় পেরিয়ে কোথায় যেন উড়ে চলে যায় সে নিজেই হয়ে যায় রাজপুত্তুর তার মাথায় মুক্ত বসানো পাগড়ি আর কোমরে হিরে বসানো তলোয়ার কোনোদিন চলেছে গজমতির হার আনতে কোনোদিন ড্রাগনের সঙ্গে যুদ্ধ করতে গুড বাই সে কি লোকটা যে চলল কোথায় থাকো তুমি বললে না লোকটা তার প্রশ্নে কান না দিয়ে শুধু বলল তোমার দুঃখ হলে তখন আবার দেখা হবে কিন্তু তোমায় খবর দেব কি করে ততক্ষণে লোকটা এক লাফে একটা দেড় মানুষ উঁচু কুল গাছ টপকে হাই জাম্পের ওয়ার্ল্ড রেকর্ড করে অদৃশ্য হয়ে গেছে এটা প্রায় দেড় মাস আগের ঘটনা তারপর থেকে লোকটা আর আসেনি কিন্তু এখন তো আসা দরকার কারণ টিপুর সত্যিই দুঃখের কারণ হয়েছে আর সেই কারণ হলো তাদের স্কুলের নতুন অঙ্কের মাস্টার নরহরিবাবু নতুন মাস্টারমশাইকে টিপুর এমনিতেই ভালো লাগেনি প্রথম দিন ক্লাসে ঢুকে কিছু বলার আগে প্রায় দু মিনিট খাড়া হয়ে দাঁড়িয়ে সারা ক্লাসের ছাত্রদের ওপর যেভাবে চোখ বোলালেন তাতে মনে হয় যেন আগে সকলকে ভস্য করে তারপর পড়াতে শুরু করবেন তালগাছের হুসুর মুসুরের মতো এমন ঝাঁটা গোঁক যে সত্যি মানুষের হয় সেটা টিপু জানতই না তার উপর ওরকম মুখে হাঁড়ি ধরা গলার আওয়াজ ক্লাসের কেউই তো কালা নয় তাহলে তো হুমকিয়ে কথা বলার দরকারটা কি আসল গোলমালটা হলো দুদিন পর বৃহস্পতিবারে দিনটা ছিল মেঘলা তার উপর পৌষ মাসের শীত টিফিনের সময় টিপু ক্লাস থেকে না বেরিয়ে নিজে ডেস্কে বসে পড়ছিল ডালিম কুমারের গল্প কে জানত ঠিক সেই সময়ই অঙ্কের স্যার ক্লাসের পাশ দিয়ে যাবেন আর তাকে দেখতে পেয়েই ক্লাসে ঢুকে আসবেন ওটা কি বই তর্পণ স্যারের স্মরণ শক্তি যে সাংঘাতিক সেটা বলতেই হবে কারণ দুদিন এই সব ছাত্রদের নাম মুখস্থ হয়ে গেছে টিপুর বুকটা দূর দূর করলেও টিফিনে গল্পের বই পড়াটা দোষের নয় মনে করে সে বলল ঠাকুমার ঝুলি স্যার কই দেখি টিপু বইটা দিয়ে দিল স্যারের হাতে স্যার মিনিট খানেক ধরে সেটা উল্টে পাল্টে দেখে বললেন হাউমাউ খাও মানুষের গন্ধ পাও হীরের গাছে মতির পাখি শামুকের পেটে রাজপুত্তুর এসব কি পড়া হচ্ছে শোনে যে তো আজ আজগুবি ধাপ্পাবাজি এসব পড়লে অঙ্ক মাথায় ঢুকবে কেমন করে হ্যাঁ এ তো গল্প স্যার টিপু কোনো রকমে গলা দিয়ে আওয়াজ বের করে বলল গপ গপের তো একটা মাথা মুন্ডু থাকবে নাকি যেমন তেমন একটা লিখলেই হলো টিপু অত সহজে হার মানতে চাইছিল না বলল রামায়ণেও তো আছে হনুমান জাম্বুমান মহাভারতে বক রাক্ষস আর হিমবা রাক্ষসী আর আরো কত কি জ্যাঠামো না দাঁত খিঁচিয়ে বললেন নরহরি স্যার ওসব হলো মুনি ঋষিদের লেখা দু হাজার বছর আগে সে তো গণেশ ঠাকুরেরও মানুষের গায়ে হাতির মাথা আর মা দুর্গা দশটা হাত ও জিনিস আর তোমার এই মন গড়া গাঁজাখুড়ি গপ্প এক জিনিস নয় তোমরা এখন পড়বে মনীষীদের জীবনী ভালো ভালো ভ্রমণ কাহিনী আবিষ্কারের কথা মানুষ কি করে ছোট থেকে বড় হয়েছে সেই সব কথা তোমাদের বয়সে বাস্তব কথার দাম হচ্ছে সবচেয়ে বেশি তোমরা হলে বিংশ শতাব্দীর ছেলে আদিকালের গ্রামে যে জিনিস চলতো সেই জিনিস আজ শহরে চলবে কি করে এইসব পড়তে হলে পাত্তানি নিয়ে পাঠশালায় গিয়ে বসতে হবে আর দুলে দুলে কড়াকিয়া গন্ডাকিয়া মুখস্থ করতে হবে সেটা পারবে তুমি টিপু চুপ করে রইল এই সামান্য ব্যাপার নিয়ে এত কথা শুনতে হবে সেটাও ভাবতে পারিনি ক্লাসে আর কে কে এসব বই পড়ে অঙ্ক স্যার জিজ্ঞেস করলেন সত্যি বলতে কি আর কেউই প্রায় পড়ে না শীতল একবার টিপুর কাছ থেকে হিন্দুস্তানি উপকথা ধার নিয়ে গিয়েছিল পরদিনই ফেরত দিয়ে বলল দুষ এর চেয়ে অরণ্যদেব ঢের ভালো আর কেউ পড়ে না স্যার বলল টিপু হুম তোমার বাবার নাম কি তারানাথ চৌধুরী কোথা থাকো তোমরা স্টেশন রোড পাঁচ নম্বর হুম বইটা ঠক করে ডেস্কের উপর ফেলে দিয়ে অঙ্ক স্যার চলে গেলেন স্কুলের পর টিপু সোজা বাড়ি ফিরল না স্কুলের পূব দিকে ঘোষেদের আমবাগানটা ছাড়িয়ে বিষ্ণুরাম দাসের বাড়ির বাইরে বাঁধা সাদা ঘোড়াটার দিকে কিছুক্ষণ অন্যমনস্কভাবে চেয়ে রইল জামরুল গাছটায় ঠেস দিয়ে দাঁড়িয়ে বিষ্ণুরামবাবুর বিড়ির কারখানা আছে ঘোড়ায় চড়ে কারখানায় যান বয়স পঞ্চাশের ওপর কিন্তু এখনো মজবুত শরীর টিপু প্রায়ই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়াটাকে দেখে কিন্তু আজ আর কিছু ভালো লাগছিল না তার মন বলছে অঙ্ক স্যার তার গল্পের বই পড়া বন্ধ করার মতলব করছেন গল্পের বই না পড়ে সে থাকবে কি করে সারা বছরের একটা দিনও তার গল্পের বই পড়া বন্ধ থাকে না আর সবচেয়ে ভালো লাগে ওই সব বইগুলো যেগুলোকে অঙ্ক স্যার বললেন আজগুবি আর গাঁজাখুরি কই ও তো এসব বই পড়েও অঙ্কেতে কোনো দিন খারাপ করেনি গত পরীক্ষায় পঞ্চাশে চুয়াল্লিশ পেয়েছিল আর আগের অঙ্কের স্যার ভূদেববাবুর কাছে তো অঙ্কের জন্য কোনো দিন ধমক খেতে হয়নি শীতকালের দিন ছোট বলে এমনিতেই টিপু এবার বাড়ি ফিরবে ভাবছিল এমন সময় একটা ব্যাপার দেখে ঝট করে গাছের আড়ালে গা ঢাকা দিতে হলো অঙ্ক স্যার নরহরিবাবু বই ছাতা বগলে এদিকেই আসছেন তাহলে কি ওর বাড়ি এদিকেই বিষ্ণুরামের বাড়ির পর আরও গোটা পাঁচেক বাড়ি আছে অবশ্যই রাস্তায় তারপরেই হামলাটুনির মাঠ ওই মাঠের পূব দিকে এককালে রেশমের কুঠি ছিল হ্যামিল্টন সাহেব ছিলেন তার ম্যানেজার ভয়ঙ্কর কড়া মেজাজের মানুষ ছিলেন তিনি বত্রিশ বছর ম্যানেজারি করে কুঠির পাশেই তার বাংলোতে মারা যান তার নামেই ওই মাঠের নাম হয়ে গেছে হামলাটুলির মাঠ আলো পড়ে আসা পৌষ মাসের বিকেলে জামরুল গাছের আড়াল থেকে ও দেখছে নরহরি স্যারকে ভারী অবাক লাগছে তার হাবভাব দেখে স্যার এখন বিষ্ণুরামবাবুর ঘোড়ার পাশে এসে দাঁড়িয়ে ঠোঁট ছুঁচলো করে চুকচুক শব্দ করে ঘোড়ার কাঁধে হাত বুলোচ্ছেন এমন সময় খুট করে বাড়ির সদর দরজা খোলার শব্দ হল আর বিষ্ণুরামবাবু নিজেই চুরুট হাতে বেরিয়ে এলেন নমস্কার ঘোড়ার কাঁধ থেকে হাত সরিয়ে অঙ্ক স্যার বিষ্ণুরামবাবুর দিকে ফিরলেন বিষ্ণুরামবাবু নমস্কার করে বললেন এক হাত হবে নাকি সেই জন্যই তো আশা বললেন অঙ্ক স্যার তার মানে অঙ্ক স্যার দাবা খেলেন বিষ্ণুরামবাবু যে খেলেন সেটা টিপু জানে অঙ্ক স্যার এবার বললেন দিব্যি ঘোড়াটি আপনার পেলেন গেল কলকাতা শোভাবাজারের দারিক মিত্তিরের ছিল ঘোড়াটা আপনার কাছেই কেনা রেসের মাঠে ছুটেছে এককালে নাম ছিল পেগাসাস পেগাসাস নামটা যেন চেনা চেনা মনে হলো টিপুর কিন্তু কোথায় শুনেছে মনে করতে পারল না পেগাসাস বললেন অঙ্ক স্যার কি ভূত নাম তো মশাই ঘোড় দৌড়ে মাঠের ঘোড়ার ওই রকমই নাম হয় happy birthday Shovan for forget me not আপনি চড়েনি ঘোড়া চড়ি বই কি তালে ওর ঘোড়া একটি দিনের জন্য বিগড়য়নি অঙ্ক স্যার চেয়ে আছেন ঘোড়াটার দিকে বললেন আমি এককালে খুব চড়েছি ঘোড়া বটে তখন আমরা শেরপুরে বাবা ছিলেন ডাক্তার ঘোড়া চেপে রুগী দেখতে যেতেন আমি তখন স্কুলে পড়ি সুযোগ পেলেই চড়তু ও সে কি আজকের কথা চড়ে দেখবেন নাকি এটা চড়ব চড়ুন না টিপু অবাক হয়ে দেখল অঙ্ক স্যার হাত থেকে বই ছাতা দাওয়ায় নামিয়ে রেখে ঘোড়ার দড়িটা খুলে এক ঝটকায় সেটার পিঠে চড়ে বসলেন তারপর বাঁ পায়ের গোড়ালি দিয়ে ঘোড়ার পাশে দুবার চাপ দিতেই সেটা খটখট করে চলতে আরম্ভ করল দেখবেন বেশি দূর যাবেন না আপনি ঘুঁটি সাজান গিয়ে বললেন অঙ্ক স্যার আমি খানিক দূর গিয়ে ঘুরে আসছি টিপু আর থামল না আজ একটা দিন গেল বটে কিন্তু ঘটনার শেষ এখানেই নয় তখন সন্ধে সাতটা টিপু পরের দিনের পড়া শেষ করে সবে ভাবছে এবার গল্পের বইটা খুলবে কি না এমন সময় বাবা ডাক দিলেন নিচ থেকে টিপু নিচে বৈঠকখানায় গিয়ে দেখে নরহরি স্যার বসে আছেন বাবার সঙ্গে টিপুর রক্ত হিম হয়ে গেল বাবা বললেন তোমার দাদুর দেওয়া যে বইগুলো রয়েছে সেগুলো উনি একবার দেখতে চাইছেন যাও তো নিয়ে এসো গিয়ে টিপু নিয়ে এলো সাতাশখানা বই তিন খেপে আনতে হলো অঙ্ক স্যার ঝাড়া দশ মিনিট ধরে বইগুলো দেখলেন মাঝে মাঝে মাথা নাড়েন হ্যাঁ হুম করে একটা শব্দ করেন তারপর বইগুলো রেখে দিয়ে বললেন দেখুন মিস্টার চৌধুরী আমি যেটা বলছি সেটা আমার অনেক দিনের চিন্তা গবেষণার ফল ফেরি টেল বলুন আর রূপকথাই বলুন আর রূপকথাই বলুন এর ফল হচ্ছে একই ছেলে মেয়েদের মনে কুসংস্কারের বীজ বপন করা শিশু মনকে যা বোঝাবেন তারা তাই বুঝবে সেখানে আমাদের বড়দের দায়িত্বটা কতখানি সেটা একবার ভেবে দেখুন আমরা কি তাদের বোঝাবো বোয়াল মাছের পেটে থাকে মানুষের প্রাণ যেখানে আসল কথাটা হচ্ছে যে প্রাণ থাকে মানুষের হৃৎপিণ্ডে তার বাইরে কোথাও থাকতে পারে না থাকা সম্ভব নয় বাবা পুরোপুরি কথাটা মানছেন কি না সেটা টিপু বুঝতে না পারলেও এটা সে জানে যে স্কুলের মাস্টারদের কথা যে মেনে চলতে হয় এটা তিনি বিশ্বাস করেন ছেলে বয়সটা মেনে চলারই বয়স টিপু এ কথা বাবা অনেকবার বলেছেন বিশেষ করে গুরুজনদের কথা মানতেই হবে নিজের ইচ্ছে মতো সবকিছু করার বয়সও আছে একটা কিন্তু সেটা পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর পর তখন তোমাকে কেউ বলবে না এটা কর ওটা কর বা বললেও সেখানে তোমার নিজের মতটা দেবার অধিকার আছে কিন্তু সেটা এখন নয় আপনার বাড়িতে অন্য ধরনের শিশু পাঠ্য বই নেই জিজ্ঞেস করলেন নরহরি স্যার আছে বই কি বললেন বাবা আমার বুকশেলফেই আছে আমার স্কুলে প্রাইজ পাওয়া বই টিপু তুই দেখিসনি সব পড়া হয়ে গেছে বাবা বলল টিপু সবগুলো সবগুলো বিদ্যাসাগরের জীবনী সুরেশ বিশ্বাসের জীবনী ক্যাপ্টেন স্কটের দক্ষিণ মেরু অভিযান ম্যাঙ্গো পার্কের আফ্রিকা ভ্রমণ ইস্পাতের কথা আকাশযানের কথা প্রাইজ আর কটাই বা পেয়েছ বাবা তা বেশ তো বললেন বাবা নতুন বই এনে দেওয়া যাবে এখন আপনি এখানে তীর্থঙ্করের বুক স্টলে বললে ওরা কলকাতা থেকে আনিয়ে দেবে বই বললেন অঙ্ক স্যার সেই সবই তুমি পড়বে এবার থেকে তর্পণ এগুলো বন্ধ এগুলো বন্ধ ওই দুটো কথায় যেন এক মুহূর্তে পৃথিবীটা টিপুর চোখের সামনে অন্ধকার হয়ে গেল এগুলো বন্ধ আর বন্ধ যাতে হয় তার জন্য বাবাও অঙ্ক স্যারের থেকে নিয়ে এগুলো তার আলমারির তাকে ভরে ফেলে চাবি বন্ধ করে দিলেন মা অবশ্যই ব্যাপারটা শুনে বেশ খানিক্ষণ গজর গজর করছিলেন খাবার সময় একবার তো বলে ফেললেন যে লোক এমন কথা বলতে পারে তাকে মাস্টার করে রাখা কেন বাপু বাবা পরপর তিনবার উহু করে মাকে থামিয়ে দিলেন তুমি বুঝছো না উনি যা বলছেন টিপুর ভালোর জন্যই বলছেন ছাই বলেছেন তারপর টিপুর মাথায় হাত বুলিয়ে বললেন তুই ভাবিস নে রে আমি বলবো তোকে গল্প তো দিদিমার কাছ থেকে অনেক গল্প শুনেছি ছেলেবেলায় সব তো আর ভুলিনি টিপু কিছু বলল না মুশকিল হচ্ছে কি মার কাছে টিপু এককালে অনেক গল্পই শুনেছে তার বাইরে মা আর কিছু জানেন বলে মনে হয় না আর জানলেও বই পড়ার মজা মুখে শোনা গল্পে নেই বইয়ে ডুবে যাওয়া একটা আলাদা ব্যাপার সেখানে শুধু গল্প আর তুমি মাঝখানে কেউ নেই সেটা মাকে বোঝাবে কি করে আরো দুদিন গেল টিপুর বুঝতে যে এবার সত্যি সত্যি সে দুঃখ পাচ্ছে গোলাপিবাবু যে দুঃখের কথা বলেছিলেন এটা সেই দুঃখ এবার এক উনি যদি কিছু করতে পারেন আজ রবিবার বাবা ঘুমোচ্ছেন মা বারান্দা ছেড়ে ঘরে ঢুকে সেলাইয়ের কল চালাচ্ছেন এখন বেজেছে সাড়ে তিনটে এখন একবার পেছনের দরজা দিয়ে বাইরে যাওয়া যেতে পারে লোকটা যে কেন বলে গেল না সে কোথায় থাকে সে না এলে টিপু শটান তার বাড়িতে চলে যেতে পারত টিপু পা টিপে টিপে একতলায় নেমে পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো চারিদিকে রোদ ঝলমল করছে কিন্তু তাও বেশ শীত শীত ভাব দূরে ধান খেতে সোনালি রং ধরে আছে পাহাড়ের লাইন অবধি একটা ঘু ঘু ডেকে চলেছে এক টানা আর চিড়িক চিড়িক শব্দটা নিশ্চয়ই ওই শিরিষ গাছের বাসিন্দা কোনো এক কাঠ বিড়ালি করছে হ্যালো আরে কি আশ্চর্য কখন যে লোকটা এসে দাঁড়িয়েছে গাছতলায় সেটা টিপু দেখতেই পাইনি তোমার কানের পেছনে নীল রং হাতের তেলও খসখসে বুঝতেই পারছি তোমার দুঃখের কারণ ঘটেছে তা ঘটেছে বই কি লোকটা এগিয়ে আসছে টিপুর দিকে আবার সেই পোশাক আবার মাথার চুলগুলো ফতফত করে ঝুঁটির মতো উড়ছে বাতাসে কি ঘটেছে সেটা বলতে হবে তো নইলে আমি কিং কর্তব্য মতিত্ব টিপুর হাসি পেলেও লোকটাকে শুধরবার চেষ্টা না করে অঙ্ক স্যারের পুরো ব্যাপারটা সংক্ষেপে বলে ফেলল বলতে বলতে চোখে জল এসে গেলেও মনের জোরে নিজেকে সামলে নিল টিপু হুম বলে লোকটা ষোলোবার ধীরে ধীরে মাথা ওপর নিচ করল টিপু ভেবেছিল আর থামবেই না আর সেই সঙ্গে এও মনে হয়েছিল যে লোকটা হয়তো কোনো উপায় খুঁজে পাচ্ছে না যদি না পায় তাহলে যে কি দশা হবে সেটা ভেবে টিপুর আবার চোখে জল এসে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত লোকটা মাথা নাড়া থামিয়ে আবার বলাতে টিপুর ধরে প্রাণ এলো তুমি কিছু করতে পারবে কি টিপু ভয়ে ভয়ে জিজ্ঞেস করল ভেবে দেখতে হবে পাকস্থলীটা খাটাতে হবে পাকস্থলী কেন তোমরা মাথা খাটাও না বুঝি লোকটা কোনো উত্তর না দিয়ে বলল তোমার এই নরহরি স্যারকে কাল দেখলাম না মাঠে ঘোড়ায় চড়তে কোন মাঠে হামলাটুনির মাঠে যে মাঠে ভাঙা বাড়িটা আছে হ্যাঁ হ্যাঁ তুমি কি সেইখানেই থাকো ওই ভাঙা বাড়িটার পিছনেই আমার চিরিঙ্গি পিড়িটা রয়েছে টিপু কথাটা ঠিক করে শোনেনি নিশ্চয়ই তবে শুনলেও সেটা যে তার জীব দিয়ে কিছুতেই বেরোতো না সেটা সে জানে লোকটা এখনো আছে আর আবার মাথা উপর নিচ করতে আরম্ভ করেছে এবার একত্রিশ বার নাড়াবার পর মাথা থামিয়ে লোকটা বলল আজ ফুলমুন তুমি যদি ব্যাপারটা দেখতে চাও তাহলে চাঁদ যখন মাঠের মাঝখানে খেজুর গাছের ঠিক মাথায় আসবে তখন মাঠে এসে যেও আড়ালে থেকো কেউ যেন দেখতে না পায় তারপর দেখা যাক কি করা যায় টিপুর হঠাৎ একটা চিন্তা মাথায় ঢুকে তাকে ভীষণ ভয় পাইয়ে দিল তুমি অঙ্ক স্যারকে মেরে টেরে ফেলবে না তো এই প্রথম লোকটাকে হো হো করে হাসতে দেখলো টিপু আর সেই সঙ্গে দেখলো লোকটার মুখের ভিতর একটার ওপর আরেকটা জীব আর দেখল যে লোকটার দাঁত বলে কিছু নেই মেরে ফেলব লোকটা কোনো রকমে হাসি থামালো আমরা কাউকে মারি টারি না একজনকে চিমটি কাটার কথা ভেবেছিলাম বলেই তো আমার নির্বাসন প্রথম ছক কেটে বেরোলো পৃথিবীর নাম সেখানে হবে নির্বাসন তারপর ছক কেটে বেরোলো এই শহরের নাম তারপর তোমার নাম তোমার দুঃখ থেকে মুক্তি দিয়েই আমার মুক্তি ও ঠিক আছে তাহলে লোকটা সেদিনের মতোই টিপুর কথা শেষ হওয়ার আগেই কুল গাছের উপর দিয়ে হাই জাম্প করে হাওয়া টিপুর শরীরের ভিতর সেই যে মিহি কাঁপুনি শুরু হলো সেটা রইল রাত অবধি আশ্চর্য কপাল আজ মা বাবা দুজনেই রাত্রে নেমন্তন্ন খেতে যাবেন সুশীলবাবুদের বাড়ি সুশীলবাবুর নাতির মুখে ভাত টিপুরও নেমন্তন্ন ছিল কিন্তু সামনে পরীক্ষা তাই মা নিজেই বললেন তোর আর গিয়ে কাজ নেই বাড়িতে বসে পড়াশুনো কর সাড়ে সাতটার সময় মা বাবা বেরিয়ে গেলেন টিপু পাঁচ মিনিট অপেক্ষা করে পূব দিকটা হলদে হতে শুরু করেছে দেখে বেরিয়ে পড়ল স্কুলের পেছনের শর্টকাট দিয়ে বিষ্ণুরামবাবুদের বাড়ি পৌঁছতে লাগলো মিনিট দশেক ঘোড়াটা নেই টিপুর ধারণা ওটা বাড়ির পেছন দিকে বলে থাকে সামনের বৈঠকখানার জানলা দিয়ে আলো রাস্তায় এসে পড়েছে ঘরের ভেতর চুরুটে ধোঁয়া কিস্তি অঙ্ক স্যারের গলা দাবা খেলছেন বিষ্ণুরামবাবুর সঙ্গে হলে কি আজ ঘোড়া চড়বেন না সেটা জানার কোনো উপায় নেই লোকটা কিন্তু বলেছে হামলাটুনির মাঠে যেতে টিপু যা থাকে কপালে করে সেই দিকেই রওনা দিল ওই যে পূর্ণিমার চাঁদ এখনো সোনালি রূপলি হবে আরো পরে ন্যাড়া খেজুরের গাছটার মাথায় পৌঁছতে এখনো মিনিট দশেক দেরি ফুটফুটে জ্যোৎস্না যাকে বলে সেটা হতে সময় লাগবে তবে একটা ফিকে আলো চারিদিকে ছেয়ে আছে তাতে গাছপালা ঝোপঝাড় সবই বোঝা যাচ্ছে ওই যে দূরে ভাঙা কুঠি বাড়ি ওর পেছনে কোথায় থাকে লোকটা টিপু একটা ঝোপের পেছনে গিয়ে অপেক্ষা করার জন্য তৈরি হলো তার প্যান্টের পকেটে খবরের কাগজে মোড়া এক টুকরো পাটালি গুড় টিপু তার খানিকটা মুখে পুড়ে চিবোতে লাগল শেয়াল ডাকছে দূরে বন থেকে আকাশ দিয়ে যে কালো জিনিসটা উড়ে গেল সেটা নিশ্চয়ই প্যাঁচা গরম কোটের ওপর একটা খয়েরি চাদর জড়িয়ে নিয়েছে টিপু তাতে গা ঢাকা দেওয়া সুবিধে হবে শীতটাও বাগে আসবে আটটা বাজার যে শব্দটা এলো দূর থেকে সেটা নিশ্চয়ই বিষ্ণুরাম বাবুদের ঘড়ির শব্দ আর তারপরেই টিপু শুনতে পেল খট মট খট মট খট মট খট মট ঘোড়া আসছে টিপু ঝোপের পাশ দিয়ে মাথাটা বার করে এক দৃষ্টে চেয়ে আছে মোড়ের দিকে হ্যাঁ ঘোড়া তো বটেই আর তার পিঠে নরহরি স্যার কিন্তু ঠিক এই সময় ঘটে গেল একটা সাংঘাতিক দুর্ঘটনা একটা মশা কিছুক্ষণ থেকেই টিপুর কানের আশেপাশে ঘোরাফেরা করছিল টিপু হাত চালিয়ে চালিয়ে সেটাকে যথাসম্ভব দূরে রাখতে চেষ্টা করছিল কিন্তু হঠাৎ সেটা সুরুত করে ঢুকলো গিয়ে তার নাকের ভিতরে দু আঙুল দিয়ে নাক টিপে যে হাঁচি চাপা যায় সেটা টিপু আগে পরীক্ষা করে দেখেছে কিন্তু এখন নাক টিপলে মশাটা আর বেরোবে না মনে করে সে হাঁচিটা আসতে দিল আর তার শব্দটা খোলা মাঠের শীতের রাতের থমথমে ভাবটাকে একেবারে খান খান করে দিল ঘোড়া থেমে গেছে ঘোড়ার পিঠ থেকে একটা জোরালো টর্চের আলো এসে পড়ল টিপুর উপরে তপন টিপুর হাত পা অবশ হয়ে গেছে সে যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না ঝি ঝি ঝি এইভাবে সমস্ত ব্যাপারটা ভেস্তে দেওয়াতে লোকটা না জানি কি মনে করছে ঘোড়াটা এগিয়ে আসছিল তারই দিকে পিঠে অঙ্ক স্যার কিন্তু এমন সময় স্যারকে প্রায় পিঠ থেকে ফেলে দিয়ে ঘোড়াটা সামনের পা দুটো তুলে একটা আকাশ চেরা চি হি হি ডাক ছেড়ে এক লাফে রাস্তা থেকে মাঠে গিয়ে পড়ল আর তারপরই টিপুর চোখ ছানা বড়া হয়ে গেল দেখে যে ঘোড়া আর মাটিতে নেই ঘোড়ার দুদিকে দুটো ডানা সেই ডানায় ঢেউ তুলে ঘোড়া আকাশে উড়তে লেগেছে অঙ্ক স্যার উপুর হয়ে ঘোড়ার পিঠ চাপতে ধরে আছেন তার জ্বলন্ত টর্চ হাত থেকে পড়ে গেছে রাস্তায় চাঁদ এখন খেজুর গাছের মাথায় জ্যোৎস্না এখন ফুটফুটে সেই আলোয় দেখা যাচ্ছে অঙ্ক স্যারকে পিঠে নিয়ে বিষ্ণুরাম দাসের ঘোড়া আকাশ ভরা তারার দিকে উড়তে উড়তে ক্রমেই ছোট হয়ে আসছে পেগাসাস ধাঁ করে টিপুর মনে পড়ে গেল গ্রিসের উপকথা রাক্ষসী মেডিউসা তার মাথায় চুলের বদলে হাজার বিষাক্ত সাপ তাকে দেখলে মানুষ পাথর হয়ে যায় তরোয়াল দিয়ে তার মাথা কেটে ফেলল বীর পাসিউস আর মেডিউসার রক্ত থেকে জন্ম নিল পক্ষীরাজ পেগাসাস তুমি বাড়ি যাও তর্পণ পাশে দাঁড়িয়ে সেই অদ্ভুত লোকটা চাঁদের আলো তার মাথার সোনালি ঝুঁটিতে এভরিথিং ইজ অল রাইট তিন দিন হাসপাতালে ছিলেন অঙ্ক স্যার শরীরে কোনো জখম নেই খালি মাঝে মাঝে শিউরে ওঠেন জিজ্ঞেস করলে কিছু বলেন না চার দিনের দিন হাসপাতাল থেকে বেরিয়ে অঙ্ক স্যার টিপুদের বাড়িতে এলেন বাবার সঙ্গে কি কথা হল সেটা টিপু জানে না অঙ্ক স্যার চলে যাওয়ার পরেই বাবা টিপুকে ডাকলেন ইয়ে তোর বইগুলো নিয়ে যা আমার আলমারি থেকে উনি বললেন ওসব গল্পে ওর আপত্তি নেই সেই লোকটাকে আর দেখেনি টিপু তার খোঁজে একদিন গিয়েছিল কুঠিবাড়ির পিছনটায় পথে যেতে যেতে দেখেছে বিষ্ণুরামবাবুর ঘোড়া যেমন ছিল তেমনই আছে কিন্তু কোঠিবাড়ির পিছনে কিচ্ছু নেই শুধু একটা গিরগিটি দেখতে পেয়েছিল টিপু যেটার রং একদম গোলাপি শুনছিলেন অঙ্ক স্যার গোলাপি বাবু আর টিপু রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে দ্বীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স